আনাস ইবনু মালিক রদিল্লাহ আল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ মাতৃগর্ভে একজন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন সন্তান জন্মের সূচনায় সে ফেরেস্তা বলেন হে রব এ তো বীর্য হে রব এ তো আলাকা হে রব এ তো গোষ্ঠের খণ্ড অতপর আল্লাহ যদি তাকে সৃষ্টি করতে চান তাহলে ফেরেস্তা বলেন হে রব সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে হে রব সে কি পাপিষ্ট হবে না নেককার হবে তার রিজিক কি পরিমাণ হবে তার আয়ুষ্কাল কত হবে এভাবে তার মাতৃগর্ভে সব কিছুই লিখে দেয়া হয়